ونعوذ بالله من شرور أنفسنا ومن أعمالنا من يهد الله فلا مضل له صل على بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة وجهك شطر المسجد الحرام الآية آمنت بالله صدق الله العلي العظيم قام عظيم কাবা সংক্রান্ত আমাদের যে আলোচনা চলছিল বাইতুল্লাহ সংক্রান্ত আজকে এটা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা যদি কথা বলা যায় শারীরিক ভাবে খুব ভালো অবস্থায় নেই শরীরটা খুব খারাপ অসুস্থ সেখানে একটা আমাদের একটা বন্ধু আছে এই মুহূর্তে মনটাও খারাপ হয়ে গেল আমাদের হাবিজ সাহেব একটা খবর শোনালেন অনেক ভাই বসতেন এখানে নিয়মিত মুসল্লি আমাদের মহল্লায় থাকেন আব্দুল আহাদ ভাই আজকে মাগরীবের পর মারা পাই ইন্তেকাল করছেন আল্লাহ তারা তার জান্নাতের ফেসলা করেন আয়াত করিমা তেলাওয়াত করেছি আয়াতটার শানজুল বা যে কারণে এই আয়াত নাজিল হয়েছে প্রেক্ষাপট হজরত রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম মক্কায় যখন ছিলেন তখন দিলের মধ্যে খুব তামান্না ছিল যে মক্কা কাবার দিকে ফিরে নামাজ পড়বে তখন নামাজ হতো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ হতো রসুল করিম সাল্লাহ এমন জায়গায় দাঁড়াতেন যেন সামনে কাবাও থাকে বাইতুল মুকাদ্দাসও থাকে ধরেন মক্কা থেকে পূর্ব দিকে বাইতুল মুকাদ্দাস রসুল মক্কা ধরে এই জায়গাটা রসুল এমন এই পাশে দাঁড়াতেন যে সামনে বাইতুল মক্কাও আছে কাবাও আছে আবার ওই দিকে বেতুল মুকাদ্দাসও আছে কিন্তু সমস্যা হলো যখন রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম মদিনায় গেলেন মদিনে যাওয়ার পর সেখানে বাইতুল মুকদ্দাস আর মদিনা মক্কা এবং বাইতুল মুকদ্দাস মদিনায় থাকে দুটা ভিন্ন দুই দিক মাঝখানে দাঁড়ালে মদিনায় দাঁড়ালে যে কোনো একটাকে পেছনে দিতে হবে রসুল করিম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন ঠিক কিন্তু তার দিলের মধ্যে একটা যে হায় যদি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারতাম কারণ অনেক কিছু লেখেন মহাসিন একরাম এক কারণ তো রসুল করিম সাল্লাহ আলী সম্পর্কে সম্মান সম্পর্কে জানতেন সেজন্য হুকুমের অপেক্ষায় আরেক কারণ ছিল যে বাইতুল্লাহর নির্মাতা নিজের বাবা পূর্বপুরুষ ইসমাইল আলী ইসলাতাম এবং তার বাবা ইব্রাহিম আলী ইসলাতাম শেষ যেটা শেষ নির্মাণ বা মানে নির্মাণের উপর যে ভিত্তি ওঠানো হয়েছে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম এসে উঠেই পাইছেন ইব্রাহিম আলী সাল্লাতামের ভিত্তি এই এক কারণ হতে পারে কেউ কেউ এটাও বলেছেন যে রসুল করিম সাল আলী আসাল্লামের জন্মস্থান যেটা মক্কা জন্মস্থানের মায়ায় জন্মস্থানের টানে বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়ার ওনার ইচ্ছা জাগত কিন্তু এই কথাটা নিতান্তই দুর্বল মহাকিবরা এটাকে প্রত্যাখ্যান করেছেন যে রসুল নিজের দেশের টানে আল্লাহর হুকুমের বিরুদ্ধে মন টানবে এটা হতে রাষ্ট্রীয় আইন ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় কানুন ততক্ষণ পর্যন্ত আমার জন্য মান্য করা জরুরি যতক্ষণ পর্যন্ত সেটা শরীয়ত বিরুদ্ধে না যায় শরীয়তের বিরুদ্ধে গেলে রাষ্ট্রীয় আইন মানা আমার জন্য জরুরি না জায়েজ জায়েজ যদি শরীয়তের বিরুদ্ধে যায় শরীয়তের বিরুদ্ধে যদি না যায় রাষ্ট্রীয় আইন মানা আমার জন্য ফরজ এটাও খেয়াল রাখে রাষ্ট্রের অনেক আইন আছে অনেক কানুন আছে যেগুলো আমরা সচরাচর রাস্তাঘাটে দেখা যায় এগুলোকে আমরা অমান্য করি কথার কথা সিগারেট খাওয়া পাবলিক প্লেসে প্রকাশ্যে এটা তো নিষেধ সংসদে আইন অথচ রাস্তার মধ্যে শরীয়তেরও নিষেধ রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছি তো খাচ্ছি ধোয়াটা খুব করে আরেকজনের মুখের মধ্যে মেরে দিচ্ছে কোনোটা দেখুন বুঝতেই পারছেন না যেটা আরেকজনের জন্য কত কষ্টের কারণ হইতে পারে অথচ আমি যখন রাস্তায় চলবো আনে সুরা আমি নিসার ছত্রিশ নম্বর আয়াতে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে পাঁচশো ম্যানের গুরুত্ব তোমার সাথে যিনি বসা আছে তোমার সাথে যিনি চলছেন তুমি যেই পথে চলো সেই পথে যারা চলছেন তুমি যেই বাথরুম ইউজ করো সেই বাথরুম যারা ইউজ করছে সমস্ত জায়গাগুলো এজমালি জায়গাগুলো যৌথ বিষয়গুলো এই সব জায়গায় যারা সম্পৃক্ত তারা হচ্ছে পার্সোম্যান এই পার্সোম্যানের হক শরীয়ত অত্যন্ত গুরুত্ব দিয়েছে যে কোনোভাবেই যেন তোমার পাশের মানুষটা কষ্ট না হয় অথচ আমি সিগারেট খাচ্ছি রাস্তায় কত মানুষ কষ্ট পাচ্ছে নারী শিশু যারা অভ্যস্ত নয় বহু মানুষ আছেন যারা নিজেরা খান না তাদের কত কষ্টের তিনি টের পাবেন যাই হোক ট্রাফিক আইন অমান্য করছি এটা শরীয়তের বিরুদ্ধে না এই বলে যেটা আমাকে মানতেই হবে হ্যাঁ শরীয়তের বিরুদ্ধে না আমাকে মানতেই হবে এটা শরীয়তের বিরুদ্ধে যদি হইতে হতো তাহলে আমি না মানা জরুরি ছিল কিন্তু যেহেতু শরীয়তের বিরুদ্ধে না এই আইনগুলো মানা আমার জন্য ফরজ জরুরি অমান্য করা রাষ্ট্রের আইনের দিক থেকেও আমি অপরাধী শরীয়তের দিক থেকেও অপরাধী কারণ কারণ হচ্ছে না হয় সমাজ নষ্ট হয়ে যাবে বিশৃঙ্খলার সৃষ্টি হবে কোনো সিস্টেমের মধ্যে যদি মানুষ না থাকে তো রসুল কেমন সাল্লাহ খালি আকাশের দিকে তাকাতেন আশা কখন বহি আসবে এই সংক্রান্ত যে আজকে থেকে আপনি বায়তুল্লার দিকে ফিরে নামাজ পড়বেন শুধু বারবার তাকাতেন ওর আর শব্দ তাকাল আমি দেখছি আল্লাহ বলছেন ওখানে নবী আমি দেখলাম দেখছি দেখেছি যে বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন তাকাল্লু বাবা জিহি কেমন সোমা আপনার চেহারা বারবার আকাশের দিকে উঠছে কেন যে বাইতুল্লাহ যেন কেবলা হয়ে যায় কাবা যেন কেবলা হয়ে যায় আল্লাহ বলেন فولي وجهك شطر المسجد الحرام آيات نازل হয়ে গেল فولي وجهك শতর মসজিদ হারাম যে মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়েন আয়াত নাজিল হয়ে এই আয়াত যখন নাজিল হয় রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম কোনো এক কারণে মদিনার কাছে আর একটা মসজিদ যারা হজে গিয়েছেন তারা দেখে থাকবেন যাকে বলা হয় মসজিদ টেবলা তাই দুই টেবলার মসজিদ মানে ওই একটা মসজিদ নামাজ পড়া হয়েছে একটা নামাজ একটা নামাজ দুই ক্যাবলার থেকে ফিরে নামাজ পড়া হয়েছে আমার বাইতুল্লার মধ্যেও দুই ক্যাবলার দিকে ফিরে নামাজ পড়া হয়েছে মদিনায়ও দুই ক্যাবলার দিকে ফিরে নামাজ পড়া হয়েছে মক্কার দিকে বাইতুল মোকাদ্দাসের দিকে ওটা উদ্দেশ্য না একই নামাজ জোহরের নামাজ চলছিল রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম ওই জায়গার মহল্লাবাসী যারা ছিলেন এলাকাবাসী তাদেরকে নিয়ে বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন যেই হুকুম আসলো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম যে কেবলা পরিবর্তন এখন আপনি কাবার দিকে মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়েন সাথে সাথে একদম পুরা ঘোরা একদম পিছনের দিকে বাইতুল মুকাদ্দাস থেকে পিছনের দিকে ধরেন আমরা কাবার দিকে ওদিকে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তেছি এখন একদম ঘুরে পূর্ব দিকে হয়ে যায় এখন অবস্থাটা কি ইমাম সাহেব তো পিছনে হয়ে যায় মুসল্লিরা যদি সব ওদিকে ফিরে যায় ইমাম সব কই থাকে কিছু নয় হ্যাঁ এই জন্য মাসালা হচ্ছে যখন কেউ অপরিচিত কোনো জায়গায় নামাজ পড়া অবস্থায় থাকে আর ওই নামাজ অবস্থায় যদি যদি তিনি জানতে পারেন যে তার কেবলা ঠিক নাই তো বললেন আরে ভাই কোন দিকে ফিরে নামাজ পড়তেছে আমাদের হয় এরকম বহু নামাজ অন্য দিকে ফিরে নামাজ পড়ি অনেক জায়গা আছে আমার নিজস্ব অভিজ্ঞতা এখনও সেখানে গেলে আমার ক্যাবলা মনে হয় অন্যদিন ক্যাবলা ঠিক করতে লাগবে বহু জায়গা আছে এমন কোনো পজিশন যদি এমন হয় যে আমি কাবার দিকে না ক্যাবলার দিকে না অন্যদিকে ফিরে নামাজ পড়তেছি এই অবস্থায় কেউ এসে খবর দিল যে ভাই আপনি কাবার দিকে না আসতেছি তখন আমরা কি করি সাধারণত হায় হায় নামাজটা ছেড়ে আসতে থাকি বোকা বোকা বোকা ভাব প্রকাশ করেছে ভুল করলাম কি করলাম আসলে ক্যাবলা করলাম নামাজ ছাড়া যাবে না যেহেতু রসুল করিম সাল্লাহ ওই অবস্থায় ক্যাবলা পরিবর্তন অবস্থায় নামাজ ছাড়েন নাই দুই রাকাত হওয়ার পর রোগ ফিরছেন রসুল সামনে চলে গেছে বাকি দুই রাকাত ওই জায়গায় শেষ করছে এই জন্য ওই মসজিদের মধ্যে ওই আয়াতটা সুন্দর করে লেখা আছে এই আয়াতটা যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম এই আয়াতটা ওই মসজিদের মধ্যে লেখা আছে কারণ এই আয়াতটা যে ওই মসজিদের মধ্যেই নাজিল হয়েছে এই জন্য আমাদের যদি এরকম কখনো কোনো ভুল হয় আমরা নামাজ ছাড়বো না ক্যাবলা চেঞ্জ করে নিই ঘুরে যাবো লঞ্চের মধ্যে অনেকে নামাজ পড়ি দেখা যায় লঞ্চ এদিক সেদিক ঘুরতে পারে ঘুরতে পারে তো কি করবো আমিও ঘুরে যাবো খেয়াল রাখেন কারণ আমার ক্যাবলা পরিবর্তন হয়েছে আগের অবস্থায় নাই ক্যাবলা পরিবর্তন হয়ে গেলে আমিও ঘুরবো এমন কোনো জায়গা যদি হয় যেখানে ক্যাবলা জানার কোনো সুযোগ নাই আমি জানতে পারছি না কাউকে জিজ্ঞেসও করতে পারছি না তখন আমার ক্যাবলা কোনটা হ্যাঁ তখন মাসালা হচ্ছে আমার ক্যাবলা হচ্ছে আমি নিজে নিজে চিন্তা করবো যে ক্যাবলা কোন দিকে হতে পারে অনুমান করে একদিকে ফিরে দাঁড়িয়ে যাবে একদিকে মাঝাব মানা সম্পর্কে একদিন বলেছিলাম এই কথাটা অনেকের প্রশ্ন বাহাত্তর ফেরকা জাহান্নামি এক ফেরকা জান্নাতি হাদিসের কথা তো মাঝহাব চারটা নিশ্চয়ই সবগুলা ঠিক না একটা ঠিক তো কোনটা ঠিক এবং কোনটা জান্নাতে যাবে বাকিগুলা কি হবে এরকম একটা প্রশ্ন আসে যে মাঝহাব যদি চারটা হয় তো সবগুলো তো আর ঠিক না একটা ঠিক তো কোনটা ঠিক যদি হানাফি মাঝহাবই ঠিক হয় তাহলে মালিকি আর সাফি আর হাম্বলি মাঝহাব কি সব জাহান্নামে ক্যাপলার আলা দিয়ে এই আলা পরিষ্কার হয় ক্যাপলার আলা হচ্ছে কেউ যখন ক্যাবলা সম্পর্কে অবগত না থাকে তখন তিনি নিজের চিন্তা মতো ক্যাবলা একটা নির্ধারণ করেন আমার শুরু করেন এখন দুইজন আছেন কথার কথা একজনের চিন্তা হলো না কেবলা দক্ষিণ দিকে ওইদিকে ক্যাবলা দক্ষিণ দক্ষিণ না ওইদিকে ক্যাবলা পাশের জনরা বলেন না আমার মনে হচ্ছে কেবলা এদিকে তখন মাসালা কি মাসালা হচ্ছে ভাই তুমি ওদিকে ফিরে নামাজ পড়ো আমি ওদিকে ফিরে নামাজ পড়ি যার যার মতো নামাজ পড়তে পারে যেহেতু নির্ধারণ করার কোনো সুযোগ নাই তো একজন দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়লো আর একজন পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লো শরীয়ত কি বলে মাস আলা কি মাস আলা হচ্ছে যেহেতু শরীয়ত তাকে এই জায়গায় সুযোগ দিয়েছে যে তুমি একটু চিন্তা করো কি করা যায় এই চিন্তার রেজাল্ট হিসেবে সে তার মতো করে নামাজ পড়ছে শরীয়ত বলছে যে তার কেবলা ঠিক আছে দুইজনেরটাই যে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়লো তারটাও ঠিক আছে যে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লো তারটাও ঠিক আছে অথচ আমরা দেখি একজন ভুল করছে ঠিক মাঝাব মানার ক্ষেত্রেও ব্যাপারটা এমন কেউ একজন ভুল করছেন কিন্তু সেই ভুলটাও তিনি সিস্টেম মতো করছেন শরীয়ত বলছে যে কোরআনে কোনো স্পষ্ট প্রমাণ না থাকলে স্পষ্ট সমাধান না থাকলে হাদিসে স্পষ্ট কোনো সমাধান না থাকলে অথবা স্পষ্ট সমাধান আছে কিন্তু তার বিপরীত আবার আরেকটা স্পষ্ট হাদিস আছে এই ক্ষেত্রে তুমি একটু চিন্তা করে একটা মাসালা বের করে আমল করো যেটা আমরা অন্যান্য হাদিস থেকে দলিল হিসাবে পাই কোরআন থেকে দলিল পাই তো যখন তুমি এটা করবা তখন তুমি ভুল করলেও তুমি সঠিক কাজে চার মাঝাবের যারা আছেন তারা যদি কেউ ভুল না তারা সঠিক যেহেতু একটা জায়গায় তারা এক সেটা হচ্ছে শরীয়ত যে দিক নির্দেশনা দিয়েছে শরীয়ত যে সিস্টেম বাতায় আছে সেই সিস্টেম মতোই তারা মাস আলা বের করার চেষ্টা করেছে এই জন্যই বলে আর মুস্তাহিদ ইউক্তি ও ইউসিফ যারা মুস্তাহিদ যারা এরকম কোরআন হাদিস বিশ্লেষণ করে মাস আলা বের করেন তাদেরকে বলে মুস্তাহিদ তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে ভুলও করতে পারে সঠিক সিদ্ধান্ত নিলেও তার স্বভাব ভুল করলেও স্বভাব ইচ্ছাকৃত ভুল না এটা আল্লাহ তালা সেই সমস্ত বুঝ দান করেন যে মাসালাটা বলছিলাম যেহেতু রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম ওই মসজিদের মধ্যে ফিরে গেছে এখান থেকে মাসালা হচ্ছে নামাজ না ছাড়া রসুল নামাজ ছাড়েন নাই রসুলের কথা বলেন নাই যে তোমার নামাজ ছেড়ে দাও পরিবর্তন হয়ে গেছে আগে দুই রাখা পা না এরকম না তো মাসালা হচ্ছে ক্যাবলার মধ্যে এরকম ঝামেলা হলে আমরা রূপ ফিরাই নেব কিন্তু নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ রসুল ছিলেন মদিনা সেখানে আমার রসুলের জন্য হুকুম আসলো হারাম যে আপনার ক্যাবলা হচ্ছে মসজিদে হারামের দিক শতক শতক মানে দিক আপনার ক্যাবলা মসজিদে হারামের দিকে আসলে মসজিদে হারামের দিকে কেবলা না কাবার দিকে কেবলা বিষয়টা যদি কাবার দিকে কেবলা হয় কেবলা যদি কাবা হয় তো আল্লাহ তারা এই আয়াতের মধ্যে মসজিদে হারামের কথা কেন বললেন এই জন্যে মুফাসিদে আয়াত ব্যাখ্যা করেছেন ব্যাখ্যার দরকার এই জন্যই লাগে খালি বলে যে কোরআন সামনে হাদিস সামনে সেখানে আমরা ওই ইমামদের কথা কেন শুনবো ইমামদের কথা না শুনলে এই সমস্ত জায়গার ব্যাখ্যাগুলো একটু দেন না দেখি কি দেন খাই উল্টা ঠেলে এই জায়গায় আল্লাহ সুবহান ওয়া তাআলার শব্দ হচ্ছে ফাওয়াল্লি ওয়াজহাক হে নবী আপনি আপনার চেহারাকে ফিরান সাতরাল মসজিদুল হারাম মসজিদে হারামের দিকে তাহলে এখন কি হবে মসজিদে হারাম কিবলা না কাবা কিবলা বলেছেন কেউ যদি মসজিদে হারামের মধ্যে থাকে খুব খেয়াল করেছিলেন জরুরি কেউ যদি মসজিদে হারামের মধ্যে থাকে তাহলে তার জন্য ক্যাবলা হচ্ছে হুমু কাবা শরীফ যাকে আমরা আগে বলি আইনে কাবা একদম হুবু কাবা শরীফ যেহেতু হুবু কাবা শরীফ সেহেতু একটু এদিক সেদিক হইলেই তার নামাজ নষ্ট হয়ে যাবে একদম কাবা সোজা মসজিদে আরামের জায়গাটা নামাজের জন্য খুব স্পর্শকাতর একটু এদিক সেদিক হইলে নামাজ ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে কারণ যে আমার জন্য ক্যাবলা হচ্ছে একদম সরাসরি কাবাটা অন্য একটু এদিক সেদিক হওয়া যাবে কাবলার কাবার দিক না কিন্তু হুবহু কাবা এটা হচ্ছে মসজিদে আরামের কথা মসজিদে হারামের বাইরে যারা হেরেমের মধ্যে যারা থাকবে আশেপাশে তাদের জন্য কেবলা হচ্ছে মসজিদে হারাম তার মানে একটু এদিক সেদিক হইলেও চলবে রসুল করিম সাল্লাম আশেপাশে ছিলেন মদিনায় রসুলের জন্য হিসাবটা ভিন্ন কিন্তু অন্যদের জন্য মসজিদে হারাম মদিনাবাসীর জন্য কেবলা না যেহেতু রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের অবস্থা এমন হইত যে যেন তিনি কাবাকে দেখতেছেন এই জন্য রসুলকে আল্লাহ তারা ওই মসজিদের হুকুম করেছেন আর না হয় দূরের যারা তাদের জন্য ক্যাবলা হচ্ছে জিহাদ আমরা বলি দিক দিক কাবার দিক সরাসরি কাবা কাবার দিক কাবার দিক হওয়ায় কেউ যখন আকাশে থাকে তখন তাকে নিচের দিকে ফিরে নামাজ পড়তে হয় না এদিকে ফিরে কাবার দিক কাবার দিক সেই মাটির নিচ থেকে আরস পর্যন্ত যা আছে সব কাবার দিক উপরে বায়তুল্লাহ একটা আছে বাইতুল মামুর এই বাইতুল মামুর আর এই কাবার নিচ পর্যন্ত যত জায়গা সব কাবার দিক কাজেই কেউ হাজার ফুট উপরে উঠুক তারপরেও তার নামাজ হবে সোজা নিচের দিকে না কাবার দিকে না কারণ তার ক্যাবলা কাবা না কাবা ক্যাবলা কার জন্য যিনি মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ে সুতরাং আমরা যারা দূরে আছি আমাদের জন্য ক্যাবলা হচ্ছে কাবার দিক সরাসরি কাবা যেহেতু সরাসরি কাবা না কাবার দিক কাজেই নামাজ অবস্থায় যদি একটু এদিক সেদিক হয়েও যায় অনেক সময় কাতার সাফ ঠিক করার জন্য ভিড় থাকে তখন একদম সোজা হয়ে দাঁড়ানো যান একটু অ্যাঙ্গেলে দাঁড়াইতে হয় ফোকায় কারণ বলেছেন যে যে দিকটা ধরেন এই মসজিদের দিকটা এই কোনা থেকে ওই কোনা পর্যন্ত দিক দায়িত্ব আমি যেখানে আছি ওই ঘরটা এক কোনা থেকে আরেক কোনা হচ্ছে আমার দিক পশ্চিম ওই কোনা আর ওই কোনা এই দুই কোনা হচ্ছে আমার পশ্চিম দিক এখন আমি যখন নামাজ পড়বো ফোকায় কেরাম বলেন আমার এই দিকটাকে আমি চারটা ভাগ করব এই চার ভাগ করার পর ওই পাশ থেকে এক ভাগ এই পাশ থেকে এক ভাগ ছেড়ে দিয়ে বাকি যে দুই ভাগ আছে আমি দেখব অন্তত আমার বুকটা আমার বুকটা মুখ নাকি বুক এদিক সেদিক ফিরলে সমস্যা নাই সাদা বুক বুক যেন কাবা থেকে ক্যাবলা থেকে না ফিরে আমি দেখব আমার বুকটা যেন অন্তত অতটুকু অ্যাঙ্গেলে চলে না যায় যে আমার ওই ওই পাশের এক চতুর্থাংশ পর্যন্ত পৌঁছে গেছে এমন যেন না একদম ফিরে না সামান্য যদি ফিরে ফিরে তাহলে আমার নামাজ ভঙ্গ হবে না অল্প স্বল্প যদি ফিরে যায় কোনো কারণ ইচ্ছাকৃত না ইচ্ছাকৃত করা বেয়াদ অল্প স্বল্প যদি ফিরে যায় তাহলে যেন নামাজ ছেড়ে না দিই এটা না ভাবি যে আমার নামাজ ভেঙে গেছে বুঝে আসলো কিনা সারা فولي وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطرا যেখানেই থাকুন আপনি আপনার ক্যাবলা হবে কাবার দিক মসজিদে হারাম মসজিদে হারামের দিক অন্যদিকে যেন না হয় যেখানেই থাকুন কাজে যেই অবস্থায় থাকি আমার কেবলা একটাই ভাই তা আবাতুল মুকার রমা এটা যেমন আমার নামাজের কেবলা এটা আমার দিলেরও কেবলা দিলের কেবলার কি অর্থ একটা হাদিসের ওষুধ থেকে আমরা বুঝেছি জেনেছি যে মুসলমানের নামাজের সময় মুসলমানের চেহারা মুসলমানের বডি দৃষ্টি আকর্ষণ খেয়াল সব যেমন কাবার দিকে ঠিক মুসলমানের দিলও থাকবে সব এক জায়গায় এক কারণে হাদিসের কথা আল্লাহ রসুল বলেন এই মুসলমান তুমি যারা এক শরীর এক শরীর তোমার চোখে আঘাত লাগলে যেমন তোমার সারা শরীরে তুমি অনুভব করো মুসলমানদের দিলগুলো এমন হওয়া উচিত যে কোথাও যদি আঘাত লাগে সে অনুভব করবে সে যেই হোক রাজনৈতিক কারণে আমার মত পার্থক্য থাকবে থাকতে পারে আদর্শিক কারণে আমার মত পার্থক্য থাকবে থাকতে পারে কিন্তু যেহেতু দাঁড়াই এক কাতারে নামাজ আয়সে যেহেতু এক কাতার হয়ে যায় এক সাপবন্দি হয়ে যায় এখানে যেহেতু আমার ক্যাবলা ভিন্ন মতের কারণে আমার ক্যাবলা দক্ষিণ দিকে হয় নাই পশ্চিম দিকেই রয়ে গেছে ইমানের তাকাদায় টাকা তাকাদায় ভিন্ন মতের হলেও ভিন্ন দলের হলেও মহাব্বতের তাগাদা এটা ইমানের তাগাদা এটা যে কেউ আঘাতপ্রাপ্ত হইলে সবাই সেই অন্তরে কষ্ট পাবে ইমানের তাগাদা দুনিয়ার যেখানেই যে কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হোক আমরা কষ্ট পাই এই কষ্টটা আরেকটু বিস্তৃত মুসলমানদের জন্য ভাই মুসলমানদের জন্য মুসলমানদের জন্য আমাদের জন্য আরো বেশি জরুরি এটা আমরা জানি না বাংলাদেশের হালত আমাদের জানা নেই আমাদের খবর নেই বাংলাদেশের হালত সম্পর্কে আপনারা যারা আছেন আমাদের খুব খাস মানুষ এদেরকে বলি জুমায় বলবো ইনশাল্লাহ তারা নিয়োগ করেছে খুব অশান্তি লাগতেছে অস্থির লাগতেছে শুধু তাদের মিশনের কথা শুনতাম টার্গেটের কথা শুনতাম এই উপমহাদেশের কিছু কিছু রাষ্ট্রকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য একটা টার্গেট আছে আর তারা যেখানে টার্গেট করে সেটাকে বাস্তবায়ন করেই যায় এটা হচ্ছে আমাদের অতীত ইতিহাস খুব কাছের ইতিহাস পূর্ব তিমুর ইন্দোনেশিয়া এর একটা অংশ ছিল পর্তুগিজরা যখন এই অঞ্চলে আমাদের এই এলাকায় যখন ইংরেজরা এসেছিল পর্তুগিজরা সেখানে এসে ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন তাদের কাজ এমনভাবে বিস্তৃত করেছিল বহু মানুষকে সাহায্য সহযোগিতার নামে লোক দেখিয়ে খ্রিস্টান বানিয়ে তারা চলে গিয়েছিল একসময় তাদের মিশন অব্যাহত ছিল এই অব্যাহত থাকতে থাকতে একসময় মুসলমানদের চেয়ে খ্রিস্টানের সংখ্যা বেড়ে গিয়েছে টার্গেট নিয়ে আগে মুসলমানদের চেয়ে খ্রিস্টানের সংখ্যা যখন বেড়ে যায় হানাহানি মারামারি শুরু হয়ে জাতিসংঘ শূন্য পাঠাবে স্বাভাবিক সপ্ত সব নাফিক তোমরা লেগে যাও আমরা অস্ট্রেলিয়ার সাগরের ওই পার চলে আসতো শুরু সিদ্ধান্ত হলো জাতিসংঘের পক্ষ থেকে গণভোট হোক গণভোট হোক এই গণভোটের দরকার কাশ্মীরে হয় না এই গণভোটের দরকার কাশ্মীরে হয় না যে স্বাধীনতার জন্য কাশ্মীরে গণভোট হোক এই কথা জাতিসংঘের মুখ দিয়ে বের হয় না বের হয় কোথায় পূর্ব থেকে কাজ গণভোট হলো খ্রিস্টান বেশি যেহেতু সংখ্যায় তাদের জয় হলো স্বাধীন রাষ্ট্র ঘোষণা হয়ে যাবে এটা মুসলমানের ইন্দোনেশিয়ার মতো সবচেয়ে বেশি মুসলমান যে রাষ্ট্র এমন একটা রাষ্ট্রের একটা টুকরা আজকে খ্রিস্টানদের দখলে খ্রিস্টান রাষ্ট্র হিসাবে এটা চিহ্নিত হয়ে ঘোষিত হয়ে সুদান মুসলিম রাষ্ট্র আফ্রিকা যে সমস্ত অঞ্চলগুলোতে তেল ওই তেলের উপরেই তাদের চলা নির্ভর যে সমস্ত অঞ্চলগুলোতে ত্যাগ ওই জায়গাটা টার্গেট করে সেখানে মিশনারিরা কাজ করতে পারবে সময় বহু খ্রিস্টান অভাবের কারণে বহু খ্রিস্টান আশপাশ থেকে খ্রিস্টানরা এসে আশ্রয় গ্রহণ করলো বাড়িঘর তৈরি হলো শুরু হয়ে গেল মুসলমানদের মধ্যে মুসলমানদের সাথে মারামারি গেল বাস ছ অনুযায়ী জাতিসংঘ চলে গেল সৈন্য চলে গেল সিদ্ধান্ত হলো যে দুই সুদানকে আলাদা করে নেওয়া দক্ষিণ সুদান এটা আলাদা হয়ে যায় স্বাধীন রাষ্ট্র খ্রিস্টানদের দখল একটা মুসলিম রাষ্ট্রের একটা টুকরা এবং শুধু টুকরা না এক প্রয়োজনীয় টুকরা গুরুত্বপূর্ণ অংশ না চলে গেল মুসলমানদের হাতে টার্গেট বাংলাদেশ শুনলে অনেকে মানে বিষয়টা তার কাছে খুব আশ্চর্য লাগে যে কি বলে এটা সম্ভব বাংলাদেশে কি সম্ভব ঢাকায় থাকি আশেপাশের খবর নাই বলেই আমি ভাবি আমার দেশে এটা সম্ভব না আমরা আছি না আমরা তো আছি আমরা থাকতেই হবে আমাদের মতো এইরকম দুর্বল ইমান ওয়ালারা থাকলেই তো সহজ শুধু করা সহজ অঞ্চলগুলো ভাই সেই নাটক সেই এর সেই দুর্গম পাহাড়ি অঞ্চলগুলো পার্বত্য অঞ্চলগুলো পার্বত্য অঞ্চল আপনার রাঙ্গামাটির একটা খবর চল্লিশ পার্সেন্ট হচ্ছে মুসলমান পুরো অঞ্চলের মধ্যে রাঙ্গামাটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা নাকি চল্লিশ পার্সেন্ট হচ্ছে মুসলমান বাংলাদেশের মধ্যে এমন জেলা আছে যেখানে চল্লিশ পার্সেন্ট মুসলমান আসল কোথায় বাকি বাকি সব হচ্ছে ভিন্ন ভিন্ন জাতি মগ মোরান গারো চাকমা কুকিল সাঁওতাল টিকরা বিভিন্ন জাতি ছাড়া ষাট পার্সেন্ট এটা খুব বেশি দিন আগের কথা আর এই এই বছরের রিপোর্ট হচ্ছে ওই চল্লিশ পার্সেন্ট মুসলমানের মধ্যে ফাইভ পার্সেন্ট খ্রিস্টান হয়ে গেছে নাটোরে কয়েক হাজার পরিবার কয়েক হাজার এক দুইজন না কয়েক হাজার পরিবার খ্রিস্টান হয় বিশাল অঞ্চল এর বহু অঞ্চল বিশাল জায়গা বিস্তৃত জায়গা শত শত মাইল এক দুই পরিবার না গোপনে না শত শত মাইল এরিয়া খ্রিস্টান হয়ে গেছে তাদের টার্গেট একসময় খুব কিছুদিন আগেও জানতাম দশজনে একজন খ্রিস্টান বা সরকারের রিপোর্ট না এটা আমরা জানতাম কিন্তু তাদের টার্গেট হচ্ছে প্রতি তিনজনে একজন হবে খ্রিস্টান বাংলাদেশে এই দুই হাজার পনেরোর মধ্যে এই এই টার্গেট নিয়ে কাজ করছে আমারও আপনার কাছে বিষয়টা হাস্যকর আশ্চর্যজনক হতে পারে হতে পারে কিন্তু দুর্গম অঞ্চলগুলোর কোনো খোঁজ খবর আমাদের নেই কেন সেখানে যারা ভিন্ন ধর্মের আছে তারাও খ্রিস্টান আছে তো ভিন্ন ধর্মের কেউ খ্রিস্টান হলে আমার কি আসে আমি তো মুসলমান আমার আসে যায় এই জন্যে যে তারা কিন্তু ভিন্ন রাষ্ট্র ঘটনার যে টার্গেট সেই টার্গেট নিয়ে শুধু মুসলমানদেরকে টার্গেট করে নাই তারা রাষ্ট্রের রাষ্ট্রের মানুষকে টার্গেট করেছে সে মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ কোন ধর্মের সেটা দেখার বিষয় যেহেতু মুসলমান সংখ্যায় বেশি আক্রান্তটা আমরাই বেশি হচ্ছি ইংরেজরা এদেশে যখন আসে প্রথম তখন তাদের দখলের প্রক্রিয়াটা ছিল একরকম ব্যবসা ছুতায় আসছে ব্যবসা করতে ইংরেজদের নিয়ে বলতো ব্যবসায়ী এই ব্যবসার স্রোতে ঢুইকে আস্তে আস্তে পুরো দেশ দখল করে ফেলেছে তারা শাসন করে গেছে বহু যেহেতু ওই প্রক্রিয়াটা ওলামায় দেওবন্দ আলহামদুলিল্লাহ ওলামায় দেওবন্দের যেহেতু ওই প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়েছে দেশ স্বাধীন হয়েছে এই প্রক্রিয়ায় তারা এই অঞ্চলে দ্বিতীয়বার আর আসবে তারা আসবে ভিন্ন প্রক্রিয়া সেই ভিন্ন প্রক্রিয়া হচ্ছে এদেশের মানুষের প্রয়োজনটা কি ওই প্রয়োজন মিটানোর প্রক্রিয়ায় তারা আসছে প্রয়োজন হচ্ছে এদেশের মানুষ দারিদ্র দরিদ্র এই দারিদ্রতার সুযোগ নিয়ে তারা কাজ করছে আমাদের এক আলেম মারান সাহেব তিনি আমাকে বুঝারে শুনেছেন পরশু আলোচনা করতেছিলাম বলেন ভাই আমি পুরান কাপড় নিয়ে গেছি তো নেওয়ার সময় এত পুরান কাপড় শীতের মৌসুম এত পুরাতন কাপড় ছিল এগুলো নেওয়ার সময় আমার ভিতর ভিতরে একটু আশঙ্কা আল্লাহ এগুলা তারা গ্রহণ করে কিন্তু যাওয়ার পর যখন এগুলো বিতরণ হইলো তখন আমার কাছে মনে হইলো হায় আমার গায়ের জামাটাও যদি করবি এত চাহিদা একজনের কারগুজারি শেষ সময় হইল যে ওই ফ্যামিলির পুরা সবাই খ্রিস্টান দাওয়াত নিয়ে সেখানে গেল যে ভাই কি খবর বুঝাইল পরে কাঁদতেছে বলতেছে গত বছর শীতে কষ্ট পাইতেছিলাম এই মিশনারি যারা আয়সা আমাদেরকে কম্বল দেওয়া গেছে আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করাইছে বাধ্য হয়েছে কি করুন শীতে বাচ্চা করে নেওয়া আল্লাহর কাছে কোন জবাব নাই যদি এই মুসলমান আল্লাহর সামনে দাঁড়ায় যায় যে আমার ভাইয়েরা আরামে ছিল শুধুমাত্র একটা কম্বলের জন্য পুরো ফ্যামিলি আমি খ্রিস্টান হয়ে গেছে জবাব নেই তাকে কোনো জবাব নেই শুধু কি মুসলমান আমার সামনে একটা হিন্দু বেইমান হয়ে মরে আমার কোনো দায় দায়িত্ব নাই মুসলমান আমার কোনো দায় দায়িত্ব নাই ইসলাম শুধু মুসলমানদের ধর্ম না ইসলাম মানবতার ধর্ম মানুষের ধর্ম প্রত্যেকটা মানুষ পর্যন্ত দিনের দাওয়া যদি না পৌঁছাইতে পারে আর ওই মানুষ যদি কেমতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ দিন তারা একা একা পালন করেছে আমি জানি বুঝি না আমার পর্যন্ত দিন পৌঁছায় না কোনো জবাব নেই কোনো জবাব নেই তার সাথে আমার একটা আত্মিক টান আছে এই টান অনুভব করা দরকার ইমানের টাকা দেয় একটা ছোট্ট শিশুর উদাহরণ দিই একটা আগুন জ্বলছে এই আগুন একটা ছোট্ট শিশু তুমি ঝাঁপ দিতে যা সে হিন্দু মুসলমান হিন্দু মুসলিম বলেন তো এমন কোন পাশান মানুষ কি আছে এই কথা বলে যে সে হিন্দু তাকে আমি ধর্ম না করব ছোট্ট শিশু বড় বাদ দিলাম আছেন কেউ আছেন এমন কোন ধারে নাই কেন নাই ওই বাচ্চার সাথে আদম আলাই ইসলাতামের সূত্রে আমার একটা হৃদ্যতা টান আছে সেও মানুষ আমিও মানুষ সেও আদম সন্তান আমিও আদম সন্তান এক বাবার সন্তান আমার এক ভাই আমার আগুনে চলবে আমি বসে বসে দেখবো কেমন কথা দুনিয়ার আগুন থেকে একজনকে বাঁচাইতে যদি আমরা আগাইতে যাই দুনিয়ার আগুন কেমন যে লাগলে সেখানে ওষুধ দিলে ভালো হতে পারে আর এই লোকটা যদি আখড়াতের আগুনে পড়ে জিন্দিগিতে ভালো হওয়ার বাঁচার আর কোনো উপায় নেই এই সামান্য আগুনে সে আক্রান্ত হইলে আমার দুঃখ লাগে কত লাগে তাহলে চিরস্থায়ী আগুনের মধ্যে একটা লোক চলে যাচ্ছে আমার কোনো পেরেশানি নাই ভিন্ন ধর্ম তো বাদ ও ভাই মুসলমান হিসেবে যে একদিন হওয়ার কথা কাবার দিকে ফিরে নামাজ যে প্রসঙ্গে কথাটা আনলাম মুসলমান হিসেবে যে একদিন হওয়ার কথা যে বাংলাদেশের স্বাধীনতা তো যাবে যাবে নিশ্চিত এই খ্রিস্টানরা একদিন এইভাবে যদি চলতে থাকে কদিন পরে তো পার্বত্য অঞ্চলের স্বাধীনতা ঘোষণা হবে কদিন পরে যদি এভাবে চলতে থাকে আল্লাহ তার হেফাজত করুক এদেশের স্বাধীনতা আমাদের কিছু করার কি নাই কিচ্ছু করার নাই এদের জন্য কিচ্ছু করার নাই আমি আড়ালে খেয়ে দেয়ে থাকবো আর এই সামান্য অর্থের জন্য দুমুঠু খাবারের জন্য একজন মানুষ বেইমান হয়ে যাবে আর সেই সুযোগটা মিশনারিরা গ্রহণ করবে আমার কিচ্ছু করার নাই শিক্ষার জন্য বেইমান হয়ে যাচ্ছে সমস্ত রকমের সুবিধা দিয়ে স্কুল মিশনারি স্কুল আছে এই দুর্গম অঞ্চলগুলোতে সেখানে যাওয়ার সময় তাদেরকে নাস্তা দিচ্ছে বের হওয়ার সময় নাস্তা দিচ্ছে বাবা মাকে ভাতা দিচ্ছে আর আমি একটা নুরানি কায়দার জন্য একজন শিক্ষক নিয়োগ দিব সেই পয়সাটা আমি পাই মুসলমান এমনি বেঁচে যাবো কাবাকে ক্যামেরা বানিয়েছি এভাবে দিল এক হয় নাই এখনো রোগ এক করে কোনো লাভ নেই রসুল বলেছেন একজনের চোখে আঘাত লাগলে তোমার যদি সারা শরীরে ব্যথা না হয় কোনো মুসলমানের গায়ে আঘাত লাগলে তোমার যদি কষ্ট না লাগে বেইমান হওয়ার চেয়ে বড় আঘাত আর কি আছে কি আছে একজন মুসলমান তার পুরো ফ্যামিলি সহ শুধুমাত্র দুটো খাবারের জন্য বেইমান হয়ে যাচ্ছে আর তুই পেট পরে করে খাচ্ছ আবার ইমানের দাবি করছ আবার দিকে নামাজও পড়ো আল্লাহর কাছে কোনো জবাব নেই কোনো জবাব করণীয় কি করণীয় হচ্ছে যার যার অঞ্চল যদি এরকম দুর্গম অঞ্চলে কেউ থাকেন আমাদের সাথে কথা বলেন আমরা দাওয়াত নিয়ে সেখানে যাবো আমি ইনশাল্লাহ তাহলে হজের পরপরই এই ফিকির মাথায় আনছি যে যাই হোক অনেক রিস্কি বিষয় সরকার এবং সরকারের সহায়ক যারা আছেন তারা কেউ ওটাকে ভালো চোখে দেখবেন না এটাই স্বাভাবিক জিন্দিগি রিস্কের মধ্যে চলে যাবে আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষের ইমান রিস্কের মধ্যে চলে চলে গেছে আমার এই নাপাক জিন্দিগির চিন্তা করে আমার লাভ আমার নিজের ইমান নিয়ে মরতে পারবো কিনা অন্যের ইমান নিয়ে যখন আমার কোনো টেনশন নাই প্রেশারই নাই আমার নিজের ইমান নিয়ে আমি মরতে পারবো কিনা এই গ্যারান্টি কে দিবে তো এই শরীর আর এই জীবনের চিন্তা করে লাভ থাকে যে কোনো মুহূর্তেই ফল হয়ে যেতে পারে তার চেয়ে বরং দিনই ফিকির নিয়ে যদি কোনো কিছু হয় আলহামদুলিল্লাহ সাহারতের মর্যাদা আমার জন্য অপেক্ষা করতেছে আলহামদুলিল্লাহ তো এই জন্যে মানসিকভাবে আপনারা প্রস্তুতি নেন প্রস্তুতি যে অভাবগ্রস্ত মানুষগুলো পর্যন্ত আমরা প্রয়োজনীয় কাপড় পৌঁছাবো আপনার নতুন কাপড়টা দরকার নেই পুরো অনেক কাপড় আছে যেগুলো ঘরে পড়ে আছে আমি নিজে আমার নিজেরটা আমি চিন্তা করি এমন অনেক পোশাক ঘরে পড়ে আছে যেগুলো আমার এই জীবনে আর পড়া হবে না এই জীবনে আর পড়া হবে কিন্তু ঘরে ফেলে গেছে দিতে মায়া লাগে সেদিন বলছি ঘরের মধ্যে যে একটা নতুন কাপড় ঢুকবে এই শর্তে যে একটা কাপড় ঘর থেকে বের হবে না আর কোনোদিন আমি কাজে বলছি কোনোদিন ঘরের মধ্যে এই শর্তে নতুন কাপড় ঢুকবে যে আরেকটা কাপড় ঘর থেকে বের হবে ও ভাই প্রত্যেকের ঘরে কিন্তু এটা সম্ভব প্রত্যেকের ঘরে আমার ঘরে একটা নতুন কাপড় ঢুকবে এই শর্তে যে একটা পুরান কাপড় বের হবে না অতিরিক্ত হয়ে যাবে আপনার এই নতুন কাপড় যতদিন ছিল না বুঝা গেল পুরান কাপড় দিয়ে আপনার কাজ চলেছে না হজরত অমর হবে আল্লাহ একটা সুন্দর আউ করে রবি তালা একটা সুন্দর ঘটনা শোনায় চিন্নি বানাইছেন চিন্নি মিষ্টান্ন বিবি অবকরণিল্লাহ তারা খাইছেন আরে কই পাইলা পয়সা পাইলা কই এই মিষ্টান্ন বানানোর পয়সা পাইলা কই তুমি অতিরিক্ত একটু মিষ্টান্ন খাবে এতটুকু অতিরিক্ত পয়সা খলিফাতুল মুসলিমের ঘরে যায় এটা অসম্ভব একটু মিষ্টান্ন ভাই কতটুকু খরচ হজরত সিদ্দিক আকবর বিদিকে জিজ্ঞেস করেন আরে পয়সা পাইলা কই তিনি বলেন যে একটু একটু আমার যে খরচ দিতেন একটু একটু বাঁচায় বাঁচায়া এই পয়সাটা রাখছি একটু মিষ্টান্ন পরের মাস থেকে ওই পরিমাণ টাকা কমে গেছে তুমি বাঁচাইতে পারো পয়সা বাঁচাইতে পারো তাহলে তো আমাদের ওই অংশ দিয়ে আমাদের চলে সংসার ভাই নতুন কাপড় যতদিন ঢুকে নাই তার মানে কি ওই কাপড় দিয়ে আমি চলছি নতুন কাপড় যখন ঢুকলো তাহলে ওই জায়গাটাই তো দখল করলো তো পুরান কাপড় তো ওই জায়গায় রেখে রাখলাম আমি সবাই জরুরতের বেশি কোনো কিছু ঘরে রাখবো না আপনার একটা লঙ্গি একটা মানুষের ইমান হেফাজতের কারণ হতে পারে একটা একটা পুরাণ ভারী কাপড় সঙ্গে শীত আসতেছে প্রস্তুতি নেন একটা সোয়েটার একটা মানুষের ইমান রক্ষার কারণ হতে পারে এক হাজার টাকা একটা সংসারে অনেক কিছুই হতে পারে এক হাজার টাকা যে সমস্ত খবর শুনে দুমুঠু ভাত হইলেই চলে মানে একটু পেট বাঁচতে পারলেই হয় কোনো রকম বাঁচতে পারলেই হয় ভাই এই মুমিনদের জন্য দিল কি কাঁদে না কাঁদে আরে দেশের স্বাধীনতা কি হবে না হবে এটা তো পরে ইমান তো চলে যেতেছে মানুষ বেইমান হয়ে যেতেছে আপনি আমি হয়তো এই বিশ্ব দেখবো না যেটা খ্রিস্টানদের দখলে দেশ হয়তো দেখবো না হয়তো দেখবো জানি না কিন্তু আমার সামনে এক মানুষ বেইমান হয়ে মারা যাবে আল্লাহর কাছে কোনো জবাব নেই বাঁচার কোনো উপায় নেই নিশ্চিত আল্লাহ তাহলে আমাদেরকে সেই উদ্যান করে হজরতে আমাদের হাবিজ সাহেব তেলাহত করতেছিলেন আজকে নামাজের মধ্যে আয়াতটা মনের মধ্যে এই সময় যাচ্তেছিল তো ওই বিষয়ে কথা বলি আজকে কাবার বিষয় বা আবার ভাবলাম যে কাবার বিষয়টা শেষ করি যেহেতু শুরু করছি আল্লাহ ডাকতেছেন ও মানুষ আরে কি অবস্থা মানুষ ইনসান ও মানুষ হায় মানুষ কি খবর কি তোমার মা হর রাখা রব্বিকাল করিম রব্বে করিম যিনি তোমার উপর এত দয়া করছেন সেই রব্বে করিমের ব্যাপারে কি সে তোমাকে ধোকায় ফেলায় কি ব্যাপার কোন বিষয়ে তুমি ধোকা খায়া তোমার রব্বে করিমকে তুমি ভুলে গেছো ব্যাপারটা আর আমি আয়সি তাইকা রব্বে করিমকে ভুলে গেছি আল্লাহ ডাকতে চাই মানুষ এই রব্বে কারিমকে এই সামান্য দুনিয়া পায়া ভুলে গেল এই সামান্য নাজমে আমদ পায়া আমি এই রব্বে কারিমকে তিনি ভুলে গেলাম আল্লাহ ডাকতেছেন বারবার ভাই রব্বে কারিমকে যেন না ভুলি প্রস্তুতি নেই ইনশাআল্লাহ রব্বে কারিম আল্লাহ আপনি আমার উপর করম করেছেন দয়া করেছেন মেহরবানি করেছেন আমি আপনাকে ভুলি নাই আপনার বান্দা আপনার গোলাম যেখানে যেখানে মুসিবত গ্রস্ত হবে ইনশাআল্লাহ তারা আমিও সেখানে পৌঁছে যাবো ইনশাআল্লাহ আমাদের প্রকাশনার ব্যবস্থা আমরা চিন্তা করেছি প্রকাশনার ব্যাপারে ভারতের মুজাফরনগরে ফুলাত একটা জায়গা আছে যেখানে শাহবলিউল্লাহ মহাদিস রহমতুল্লাহ আলে যে জায়গায় বড় হয়েছেন মাদ্রাসা যেটা করেছেন আবার জাকারি শেখ জাকারি রহমতুল্লাহ আলী সহ বড়রা এখানে মেহনত করেছেন এখন এক বড় শাহেক আছেন সেখানে শেখ কলিম সিদ্দিকি নাম শুনে দেখতে পারবেন হাজার হাজার মানুষ যারা হাতে মুসলমান তার একটা কিতাব আছে হিন্দিতে আপকে আমানত আপকে সেবা ওইটা ভারতের হিন্দুদের বড় বড় পণ্ডিত যারা আছে সবাই একমত হয়ে গেছে যে কোনো হিন্দুকে এই বই পড়তে দেওয়া হবে কারণ তার প্রত্যেকটা ছত্রে ছত্রে জাদু আছে পড়লে মানুষের মধ্যে পরিবর্তন হয় না বাবুর মসজিদ ধ্বংসের মধ্যে যে সমস্ত বড় বড় পান্ডারা নেতৃত্ব দিয়েছে এর অধিকাংশই এই বইগুলো এই বইটা পড়ে মুসলমান হয় সাক্ষাৎকার আছে মুসলিমদের সাক্ষাৎকার আছে সেখানে পত্রিকা বের হয় পত্রিকায় ওই সাক্ষাৎকারগুলো প্রকাশ হয় বই আকারে বাংলাদেশেও আসছে আমাদের খেয়াল হচ্ছে আমরা হজরতের ওই বইটা যেহেতুটা কবুল হয়েছে আল্লাহ তারা তাকে কত কবুল করছেন দেখেন নয় রবিউল আউ্বাল যেটা রসুল করিম সাল্লাহ জন্মদিন হিসাবে সবচেয়ে শক্তিশালী কথা নয় রবিউল আউ্বাল প্রসিদ্ধ হয়ে শক্তিশালী কথা হচ্ছে নয় রবিউল আউ্বাল তিনি নয় রবিউল আউ্বাল জন্ম নিয়েছেন দিনটাও ছিল সোমবার আমরা এখান থেকেও বইটা বিলি করবো ফ্রি কেউ খরচ চালাইলে সেটা ভিন্ন কথা আপনাদের দায়িত্ব হচ্ছে এই বইটা প্রত্যেকে কমপক্ষে একজন মুশ্রিকের কাছে পৌঁছায় না শুধু পৌঁছায় কোনো কাজ নেই দাওয়া দিতে হবে না ওই বইটা তাকে শুধু বলা হয় তুমি ভাই বইটা পড়ো বইটা পড়ো এই বইটা আলহামদুলিল্লাহ এত আসর যে বইটা পড়লেই দিলের মধ্যে একটা ভিন্ন অনুভূতি চলে আসে আলহামদুলিল্লাহ এই গুণাগার অফায়দা রয়েছে আমার ফ্ল্যাটে একজন দিদি বলি আমরা এই দিদি তার পর্যন্ত আমি বইটা পৌঁছাইছি আলহামদুলিল্লাহ দিদি মনে প্রাণী মুসলমান অলরেডি হয়ে এখন শুধু সামাজিক কারণে একটু প্রবলেম আছে সেটা হচ্ছে তার দুটা বাচ্চা লেখাপড়া করে সে যদি মুসলমান হয়ে যায় স্বামীর সাথে তার বিচ্ছেদ আগে থেকেই তাদের ধর্ম মতে সে খরচ পাচ্ছে বাচ্চাদের কিন্তু এখন যদি সে মুসলমান হয়ে যায় তাহলে আর খরচটা পাবে না খরচটা পাবে না এই জন্যে সে নিজেকে ওইভাবে প্রকাশ করতেছে কিন্তু আলহামদুলিল্লাহ রেজাল্ট হচ্ছে এটাই ওই বইয়ের আলহামদুলিল্লাহ সামনে টার্গেট পেয়েছি মেলোডি এই ওই পাশে যেগুলো আছে বাদ্যযন্ত্রের যা সবার হাতে সবার সাথে কেউ না কেউ কোনো না কোনো মুসিকের সম্পর্ক আছে যেহেতু আমাদের দেশে অনেক মসজিদ থাকে হিন্দুরা থাকে কারো না কারো সূত্রে যে কোনো সূত্রে সম্পর্ক থাকতে পারে তাই যদি থাকে যদি থাকে না থাকলে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য ভালো আর যদি থাকে তাইলে এটা আমার জন্য বড় মুসিবত কারণ এই সম্পর্কের কারণেই সে আল্লাহর সামনে মোকাদ্দমা দায়ের করে আল্লাহ এই ব্যক্তির সাথে ওই সূত্রে আমার সম্পর্ক ছিল কিন্তু কোনোদিন সে কালিমার দাওয়াত আমার কাছে পৌঁছায় অন্তত আল্লাহর সামনে যাতে সে আপনার বিরুদ্ধে বিচার না দিতে পারে ওই একটা হাতিয়া তার সামনে পৌঁছে পেশ করে ইনশাআল্লাহ তার আমরা তৈরি আছি ইনশাআল্লাহ তার দোয়া চাই আজকে আসলে কথা বলার একদম নিয়ত ছিল না একেবারে নিয়ত ছিল না আসছি মনে করছি দোয়া চাই চলে যাবো সেটা কি খারাপ দোয়া চাই আল্লাহ যেন সুস্থ করে দেন সোমবার ইনশাআল্লাহ তাহলে যদি সব ঠিকঠাক থাকে সোমবার ইনশাআল্লাহ তাহলে রওনা সংক্ষেপ সহ সেখান থেকে আবার দ্রুত চলে আসবে ইনশাআল্লাহ তাহলে বিশ দিনের মধ্যেই আসেন করি তাহলে আল্লাহ তাআলা যেন সফরকে সহজ করে দেন করার দান আপনাদের জন্য করার দান আমাদের যে কথা বললাম যে করেছেন তার যেন তারা তাকে আমরা সুরে ফাতিহায় বা করি তার স্বভাবের জন্য ông وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا كريم يا ارحم الراحمين يا الله ربنا بارك মৌলাই করিম আপনি আমাদের রব্বে করিম আপনি আমাদের উপর অনেক রহম করেছেন দয়া করছেন আর এই রহমান দয়ার করেছি আমরা আপনার পদে পদে না কোরবানি করে গো মাওলা ইয়া আল্লাহ زندگی جد نونی بانی کریں দাঁড়াতে পারি মাওলা আল্লাহ তারা যেন আপনার কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করতে না পারে মাওলা সেরকম খেদমত কি করার তৌফিকে নায়ত করার সমস্ত উন্মতের কাছে দিনের দাওয়াত নিয়ে পৌঁছার তৌফিকে নায়ত করার মাওলা সমস্ত মুসিকদের কাছে দিনের দাওয়াত পৌঁছার পৌঁছে দেওয়ার তৌফিকে নায়ত করার মাওলা বাংলা গো আমাদের ইমানের মধ্যে মজবুতি দান করেন ইয়া আল্লাহ শিরিক মুক্ত ইমান দান করেন মাওলা বিদআত মুক্ত আমল নসিব করেন ইয়া আল্লাহ সুন্নাত সুন্নাত ওয়ালা জিন্দেগি নসিব করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন ইয়া আল্লাহ অনেকে অসুস্থ ইয়া আল্লাহ সবাইকে সুস্থ করে দেন ইয়া শাফি আল আমরাদ ইশফি আল্লাহ يا دافع البليات ادفع بلياتنا বলে কেলমায় আল্লাহ যারা বিপদগ্রস্ত সব রকমের মুসিবত থেকে উদ্ধার করেন যারা ঋণগ্রস্ত হয় আল্লাহ তাদের ঋণ শোধ করার ব্যবস্থা আপনি করে দেন আয় আল্লাহ আমাদের আপনজন যারা কবরবাসী হয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন আমাদের মা বাবা যারা কবরবাসী হয়েছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন দেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ কেমন পর্যন্ত আপনি কায়ে রাখেন যারা ষড়যন্ত্র করছে আয় আল্লাহ আয় আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন আয় আল্লাহ হেদায়ত নসিবে থাকলে তাদের সবাইকে আপনি হেদায়ত দান করেন সমস্ত কুফার শক্তিকে আল্লাহ আপনি দুর্বল বানায় ঐক্যের মধ্যে ফটন সৃষ্টি করে দেন মুসলমানদের দিলগুলোকে আল্লাহ এক দিল বানায় দেন যেমন রসুল করিম সাল্লাম বলেছেন একশো এর দিয়েছেন সমস্ত মুসলিম উম্মার দিলগুলোকে এক দিল বানায় দেন একশো দিল বানায় দেন আল্লাহ একজনের দুঃখে যেন আরেকজনের মন কাঁদে আল্লাহ আমাদের সকলের দিল দিলগুলোকে ওইরকম দিল বানায় দেন অনেকের আল্লাহ বহু নিয়ামত আপনার ভুল করি আল্লাহ আমরা সেই রকম অসীম নাফরমানিও করে যাচ্ছি আল্লাহ সীমা ছাড়া নাফরমানি করে যাচ্ছি মাওলা আল্লাহ আপনার রহমতের দুয়ারে হাত রেখেছি আপনি আমাদেরকে ফিরে দিন না মাওলা জিন্দগির সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আমি হতে যাওয়ার নিয়োগ করেছি মৌলায় করিম আমার হাজার সফরকে সহজ করে দেন হজে মকবুল করার তৌফিক দেন যারাই যারা গিয়েছেন আয় আল্লাহ সবাইকে হজ্জে মকবুল করার তৌফিক দেন এখানে যারা উপস্থিত আছেন সবাইকে হজ্জে মকবুল করার তৌফিক এনায়েত করেন ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين